আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেরে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেরে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তার কোলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু গাইছি সবাই মিলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু গাইছি সবাই মিলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সাগর নদীর ওই দৈর্ঘ্যতা বলে তুমি কত মহান সূর্য প্রভাতে চাঁদনি শিরাতে গে যায় তোমার গুণ কীর্তন সাগর নদীর ওই দৈর্ঘ্যতা বলে তুমি কত মহান সূর্য প্রভাতে চাঁদ নিশিরাতে কে যায় তোমার গুণ কীর্তন সাগর নদীর ওই দুর্ঘতা বলে তুমি কত মহান সূর্য প্রভাতে চাঁদ নিশিরাতে কে যায় তোমার গুণ কীর্তন একই আকাশ আধার নামা একই আকাশে আধার নামাও একই আকাশে আধার নামাও রঙিন করো দানিলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তার কোলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু গাইছি সবাই মিলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে O crazy due to the one only, He is the master of creation. He's the sustainer and the maintainer, My Lord has a no guardian. O crazy due to the one only, ماسٹر آف کریئشنڈ اے نو گارڈین اوہ اللہ دیل مائٹی اوہ اللہ دی اللہ دی and can never will done hey আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তার কোলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু গাইছি সবাই মিলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে কত কবিতার হৃদয় দিয়ে গাথিল মালা তোমার নাম সেই নামেরই খুশবু সদা বইসে ধরায় নিতাভিরাম কত কবিতার হৃদয় দিয়ে গাথিল মালা তোমার নাম সেই নামেরই খুশবু সদা বইসে ধরায় নিতাভিরাম কত কবিতার হৃদয় দিয়ে গাথিল মালা তোমার নাম সেই নামেরই খুশবু সদা বৈশে ধরায় নিত্যবিরাম আমার হৃদয়ে দাও না তোমার আমার হৃদয়ে দাও না তোমার আমার হৃদয়ে দাও না তোমার রহম করম ভেলে আল্লাহ আল্লাহ বনে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তার কোলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু তোমার নামেতে কি যে মধু গাইছি সবাই মিলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে